ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমি বাংলাদেশ থেকে বলছি কোন পীরের কাছে বয়াত নেওয়া যাবে কিনা প্রথম কথা পীরের মরিদ হওয়া জায়জ নয় পীরের মরিদ হওয়া জায়জ নয় যখন পীরের মরিদ হওয়াই জায়জ নয় তাহলে পীরের কাছে বায়াত নেওয়াও জায়জ নয় জি বায়াত শুধু মুসলিম সরকারে রয়েছে মুসলিম সরকার যখন শাসন ক্ষমতা আসবেন তো যারা গণ্যমান্য ব্যক্তি যারা দেশের প্রভাবশালী ব্যক্তি যাদের প্রভাব রয়েছে জনগণের উপর তারা প্রত্যেক এলাকার প্রতিনিধি হিসাবে সরকারের কাছে আনুগত্যের জন্য বায়াত করবে বা শপথ করবে যে আমরা আনুগত্য করব দেশের কল্যাণে কাজ করব আল্লাহ রব যেন বুঝার তৌফিক দান করেন আর বাকি পীরের মরিদ হওয়া না আল্লাহর মরিদ হবেন আল্লাহকে চাইবেন মরিদ হওয়া মানে চাওয়া আর আদা ইউরিদ থেকে ইসিম ফাইলের সেরা হচ্ছে মরিদ জি তো কার মরিদ হবেন চাইবেন আল্লাহকে জি আল্লাহ যেন আপনার কামনা বাসনা থাকে আল্লাহর সন্তুষ্টি আপনার কামনা বাসনা থাকে আল্লাহর আর সন্তুষ্টি যেমন চাইবেন তেমন আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের নিয়ামত চাইবেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন আল্লাহর কাছে নাজাদ চাইবেন জাহান নামের আজাব থেকে কবর আজাব থেকে দুনিয়ার বালা মুসিবত থেকে সুতরাং আল্লাহর মুরিদ হবে জি মানুষের মুরিদ হওয়া ইসলামে নেই সুরা হাজা পড়ে দেখেন আল্লাহ রবাহ আলমিন কোরআন কেরিমে নাজল করেছেন নবী সাল্লামকে বললেন যে তুমি তোমার স্ত্রীদেরকে জিজ্ঞেস করো যে তারা আল্লাহকে চাই না দুনিয়া চাই হ্যাঁ ওয়াইন কুন্তুন্না তরিদিন আল্লাহ রাসুলা তোমরা যদি আল্লাহ তরিদ না আরাদা থেকে রয়েছে তোমরা আল্লাহকে চাও এবং রাসুলকে চাও জি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি তোমরা চাও হ্যাঁ আর রসুল সাল্লা সাল্লামের অনুসরণ চাও বাকি কোন ব্যক্তির মরিদ হওয়া জায়জ নয় আল্লাহর আল্লাহর মুরিদ হওয়া মানে আল্লাহর ইবাদত বন্দী করবেন এবং আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করবেন আল্লাহর আনুগত্য করবেন আর রসুল উল্লাহ সাল্লামের মুরিদ হওয়া মানে রসুল উল্লাহ সাল্লামের অনুসরণ করবেন অমা আতা কুমুর রসুল ফখুদুহ হাসানা তোমাদের জন্য উল্লাহ মধ্যে রয়েছে উত্তম আদর্শ কোন মানুষের মরিদ হওয়া যায় নয় এই পীর মরিদির ধর্ম ব্যবসা এসেছে সুফি ইজম থেকে সুতরাং এই সুফি ইজমের গুমরাহি থেকে সাবধান যেটা শুরু হয় বেদাত থেকে আর বেদাত দিয়ে শুরু হয় আর শেষ হয় শিরকুফুরিতে গিয়ে এলহাদে গিয়ে হলুল কুফুরি আকিদায় গিয়ে ওয়াহাদাতুজুদের কুফুরি আকিদায় গিয়ে ফানার কুফুরি আকিদায় গিয়ে তাসাউরে শেখ পীরের ধ্যানের কুফুরি শিরকি আকিদায় গিয়ে আল্লাহ রব্বুল আলমিন মাজার পূজা এর হচ্ছে ফল ফলাফল জি এই পীর মুরিদি মাজার পূজা পর্যন্ত মুসলিম জাতিকে পৌঁছেছে মুসলিম জাতীয় হিন্দুদের মতো মুশরে পত্তলিক হয়ে গেছে আল্লাহ হেফাজত করেন